মন মাঝে তুই জপরি সদা মোহাম্মদির নাম ওই নামেতে পূর্বের তোর সকল মনস্কার মন মাঝে তুই জপরি সদা মোহাম্মদির নাম ওই নামেতে পড়বে তোর সকল মনস্কাম এ নাম জপ দিনে রাতে এ নাম জপ দিনে কোন সোনা রইবে মনে ঘুচবি তোর মহিলা মনির কালি মতামাম মনে মাঝি তুই জপরি সদা মোহাম্মদির নাম এই নামেতেই বলি বলিরা গাই কণ্ঠে তুলি তার তাই বুঝি রে কেড়ে নেয় তার মধুর গান এই বুল বলিরা গাই কণ্ঠে তুলি তার তাই বুঝি কেড়ে নাই তার মধুর গান মনের সাথে তুই সদা মনের সাথে তুইও সদা সাজে নামেরি করিরি গান মন মাঝে তুই জপরি সাদা মোহাম্মদের নাম ওই নামেতে পূর্বের তোর সকল মনস্কাম মন মাঝে তুই জপরি সাদা মোহাম্মদের নাম বেহেস্তে হতে নির্বাসিত হইয়া এই দুনিয়ায় আদি পিতা হাজিরত আদম কেঁদে গড়া গড়ি যায় বেহেস্ত হতে নির্বাসিত হইয়া এই দুনিয়ায় আদি পিতা হাজিরত আদম কেঁদে গড়া গড়ি যায় গোনাঘিরি মাফিরি তরে গোনাঘিরি মফির করে কাঁদিন তিনি মাঝি তোই জপরি মোহাম্মদের নাম সেই নামেতে পূর্বের তোর মনের মন মাঝি তোই জপরি মোহাম্মদের নাম ওই নামেতে পূর্বের তোর সকল এ নাম জপতি নাম জপ দিন রাতে রইবে মনে তোর মহিলা মনের মাতা মনে মাঝে তুই জপরে সদা মুস্তফা নন্নিবারে পরে গোচল রে তার ওই পাপ তসবে বিষম জপরে সে নাম তুই পবির মুস্তফা নাম নিবারি পরি গোচল রে তার ওই পাপ তসবে বিষম জপরে সে নাম তুই পবির রে মাপ যাবি যদি ভব পারে জবি যদি ভব পারে ডাকরি তবে সে নাম ধরে করে মন মাঝি তোই জপরি সদা মোহাম্মদির নাম ওই নামেতেই পূর্বের তোর সকল মনস্কার দিনে রজনী জানাই তারা সহস্র দরদ সালাম পিয়ারালি তুমি গাও সেই নবীর নামে গণ গান দিনে রজনী জানাই তারা সহস্র দরদ সালাম পিয়ারালি তুমি গাও সেই নবীর গণ গান সাইফুদি দই পড়ে দর দরুদ সাইফুদ্দিন তুই পড়ে দরুদ নবীর নামে দিন রাত মন মাঝে তুই জপরি সদা মুহাম্মাদের নাম ওই নামেতেই পূর্বে রে তোর সকল মনস্কাম মনে মাঝে তুই জপরি সদা মুহাম্মাদের নাম ওই নামেতেই পূর্বে রে তোর সকল মনস্কার Allah.